হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছি উঠন জোড়ে নবীর প্রেমের বাগান বলেছি হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছি উঠন জোড়ে নবীর প্রেমের বাগান বলেছি হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছি উঠন জোড়ে নবীর প্রেমের বাগান বলেছি প্রাণে প্রাণে দমে দমে বলছ মাদিনা প্রাণে প্রাণে দমে দমে বলছ মাদিনা উত্তাল পাতল ঢেউ তুলে মঞ্জ দিওয়ানা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছি থন জোড়ে নবীর প্রেমের বাগান বলেছি হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছি থন জোড়ে নবীর প্রেমের বাগান বলেছি তোমার বুকে পরম সুখে আছেন গোমে সে বিশ্বভুবন জোড়ে যাহার চলে না জেনে তোমার বুকে পরম সুখে আছেন গোমে সে বিশ্বভুবন জোড়ে যাহার চলে না জেনে আকাশ মাটির প্রাণে সবাই ডেকে একলা যেও না জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছি উঠোন জোড়ে ডুবির প্রেমের বাগান বুনেছি হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছে উঠোন জোড়ে ডুবির প্রেমের বাগান বুনেছি ধন্য তুমি ধন্য তোমার দেশের মাটি সোনার চেয়ে তোমার দেশের মাটি খাটি ধন্য তুমি ধন্য তোমার দেশের মাটি সোনার চেয়ে তোমার দেশের মাটি খাটি কাছে ডেকে আমাগাকে আপন করো না প্রাণ মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছি উঠল জোড়ে নবীর প্রেমের বাগান বনেছি হৃদয় জোড়ে ভালোবাসার মালা গেছেছে উঠল জোড়ে নবীর প্রেমের বাগান বনেছি প্রাণে প্রাণে দমে দমে বলছে মাদিনা প্রাণে প্রাণে দমে দমে মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা জীবন মদিনা মরণ মদিনা মদিনা মদিনা খুদা কে বান্দে কণ্ঠশিল্পী তাসিন হেলাল সাইদ কথা ও সুর আবু আইব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস হফাজুল কুরআন মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবু আইব আনসারের কথা ও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে বিপিএস স্টুডিও